السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফিকি আরেকটি মশলা নিয়ে সেটা হচ্ছে সালাতের মধ্যে বা নামাজের মধ্যে যে মাকরু কাজসমূহ সেগুলার সম্পর্কে আলোচনা মাকরু সম্পর্কে যখন আলোচনা করতে যাব আমরা সর্বসাকুল্যে এগারোটি মাকরুর কথা আলোচনা করব প্রথম নম্বর যে মাকরুর আলোচনা করব সেটা হচ্ছে যে প্রথম দুই রেখাতের মধ্যে সালা যেই সালাত আছে সেই প্রথম দুই রেখাতের মধ্যে হ্যাঁ আপনার সুরে ফাতে শুধু পড়া অন্য সুরে না মেলেনও এটা একটা মাকরু কাজ কারণ সুর আকরমসাল্লামের সুন্নত বিরোধী কাজ কারণ সুর আকরমসাল্লাম প্রথম দুই রেখাতের মধ্যে সুরে ফাতে সাথে সুরা মিলাতেন দ্বিতীয় নম্বর মাকরু কাজ হচ্ছে যে সুরে ফাতেহাকে বারবার পড়া কারণ এটা রসুল আকরম সাল্লামের সুন্নত বিরোধী রসুল একবারই পড়তেন তবে প্রয়োজনে দুইবার পড়লে কোনো সমস্যা নেই কারোর যদি ভুল হয়ে যায় যে সালাত আদায় করতেছে এমত অবস্থায় সুরা ফাতের মধ্যে ভুল হয়ে গেছে নিশ্চিত তাইলে সে দ্বিতীয়বার পড়তে পারে কোনো অসুবিধা নেই অথবা প্রথমবার পড়েছে তার কোনো খেয়ালই ছিল না যে কি পড়েছে না পড়েছে তখন মনোযোগ দিয়ে পড়ার জন্য দ্বিতীয়বার পড়া যেতে পারে এতে কোনো সমস্যা নেই তবে এমন যেন না হয় এটা যেন অভ্যাসে পরিণত না হয় যে আপনার ওয়াসা যেটাকে বলা হয় শয়তানের কুমন্ত্র কুমন্ত্রণায় যেন রূপান্তরিত না হয় সেটার প্রতি খেয়াল রাখতে হবে তৃতীয় নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সালাতের মধ্যে বিনা প্রয়োজনে আপনার এদিক ওদিক তাকানো হম সেটা হ্যাঁ, আপনার মাকরুহ যেমন রসুল আকরম সাল হাদিসের মধ্যে আমরা দেখেছি তিনি তাকে যখন নামাজের মধ্যে এদিক ওদিক তাকানো সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে তখন তিনি বলেছেন যে হুয়া ইখতলা সুনি বলে যে এটা হচ্ছে নামাজে ছোঁ মারার মতো মানে ছোঁ মারে নামাজকে শয়তানে নষ্ট করে দেয় এটা হচ্ছে আপনার দৃষ্টিপাতের ব্যাখ্যা রসুল দিয়েছেন এই হাদিসটা বুখারের মধ্যে সাতশত একান্ন নম্বর হাদিস এরকমভাবে তৃতীয় নম্বর মাকরু কাজ হচ্ছে যে আপনার হ্যাঁ আরেকটা যেটা তৃতীয় নম্বর তো বলিয়ে ফেললাম যে বিনা প্রয়োজনে এদিক দিক তাকানো তবে একটা কথা এখানে খেয়াল রাখতে হবে তৃতীয় নম্বরের মধ্যে সেটা হচ্ছে যদি আপনার প্রয়োজন থাকে এমন যদি কোনো নামাজের মধ্যে প্রয়োজন হয় এদিক দিক তাকানোর যদি প্রয়োজন হয় যেমন কারোর যদি নামাজের মধ্যে আপনার অস্পস হয় মানে কুমন্ত্রণা শয়তান বারবার কুমন্ত্রণা দেয় তখন রসুর যে তিনবার থুতে দেওয়ার যে ব্যাপার অস্পসা হলে রসুল আকরম বলেছেন বাম দিকে আউজুবিল্লা বলে সেটার জন্য কেউ যদি থুতে দেয় সেটা কারণে কারণে কারণে হয়েছে সেটা অকারণে হয়নি যেটা রসুলের আদেশ আর কোনো মহিলা যদি সালাত আদায় করতেছে তার কোনো সন্তান ছোট বাচ্চা যদি সে কোনো হ্যাঁ, অঘটন ঘটিয়ে ফেলবে এরকম যদি আশঙ্কা থাকে তাহলে সে ওইদিকে মাঝে মাঝে দৃষ্টি দিতে পারে সেটাও প্রয়োজন হয়েছে হম তাইলে এছাড়া আপনার অপ্রয়োজনে কোনো দৃষ্টিপাত এদিক সেদিক আপনার করা যাবে না তাইলে এগুলোকে অল্প দৃষ্টিপাত ধরা হয় কিন্তু কেউ যদি পুরো পুরোপুরি ভাবে একবারে কেবলার দিক থেকে ঘুরে যায় অথবা কেবলাকে পেছন দেয় তাইলে কিন্তু তার সালাদ বাতিল হয়ে যাবে কারণ কেবলার দিকে ফিরে একটা শর্ত শর্ত বাতিলের সালাত বাতিল হবে তবে এটা হচ্ছে যদি বিনা ওজোর হয় যদি কোনো ওজোর হয় মারাত্মকভাবে কেউ ভয়ার্থ হয়ে থাকে যে অন্যদিকে পুরোভাবে ফিরে গেছে ভয়ের কারণে তাহলে সেটা কারণে কারণ হয়েছে তাতে সালাত নষ্ট হবে না হম এবং সেটাতে সমস্যা নেই হ্যাঁ, চার নম্বর যে আপনার সালাদ মধ্যে মাকরু যে কাজটি সেটা হচ্ছে সালাতের মধ্যে চোখ দুটোকে বন্ধ করে রাখা কারণ এতে করে আপনার অগ্নি পুজোদের সাথে সাদৃশ্য বজায় রাখা হয় কারণ তারা যখন অগ্নি পূজা করে তখন চোখ বন্ধ করে রাখে কেউ কেউ বলেছেন এটা ইহুদিদের আচরণের সাথে মিল আছে তারাও চোখ বন্ধ করে রাখে তাইলে আমাদের সাথে কাফেরদের কোনো অমিল হ্যাঁ থাকা যাবে না অমিল রাখতে হ্যাঁ আদেশ করেছেন রসুল আকরম মিল রাখা যাবে না হ্যাঁ পাঁচ নম্বর যেটা মাকরু কাজ সেটা হচ্ছে সেজদের মধ্যে দুইটা হাতের হ্যাঁ, এই যে অংশটুকু এই অংশটুকু বিছিয়ে না দেওয়া মানে হাতের কনুই থেকে কবজি পর্যন্ত অংশটুকু জমিনে অনেকে সেজদার সময় বিছিয়ে দেয় অলসতা বশত সেটা করা যাবে না সেটা করা মাকরু কারণ সুর এখন সময় আদেশ করেছেন যে সুযোগ যে তোমরা সেজদার মধ্যে ভারসাম্য বজায় রাখবে বলাই আফসুদ আহাদুকুমদিরা কালবি বলে যে তোমাদের কেউ যেন নিজের হাত দুটিকে জমিনের মধ্যে বিছিয়ে না দেয় যেরকম কুকুর বিছিয়ে দেয় এই হাদিসটা বোখারের মধ্যে এসেছে আটশত বাইশ নম্বর সুতরাং একজন মুসল্লিকে দুই হাত জমিন থেকে পৃথক করে রাখতে হবে এটা হচ্ছে নিয়ম কখনো পশুর সাথে মিল দেওয়া যাবে না ছয় নম্বর যে কাজ সেটা হচ্ছে মানে যেটা মাকরু কাজ ছয় নম্বরে সেটা হচ্ছে নামাজের মধ্যে হ্যাঁ বেশি আপনার অন্য কাজে ব্যস্ত হয়ে যাওয়া অন্য জিনিস যেমন ঘড়ি নিয়ে ব্যস্ত হওয়া রুমাল নিয়ে ব্যস্ত হওয়া এটা ওটা নিয়ে কারণ নামাজের মধ্যে খুশু দরকার হম মনোযোগ দরকার এই মনোযোগটি সেই এদিক ওদিক ব্যস্ত হয়ে মনোযোগটা নষ্ট হয়ে যায় সাত নম্বর হচ্ছে সালাতের মধ্যে কোমরে হাত রাখা যে তিনি বলেন নুহি আইনুসাল্লিয়া রাজুল মুখতাসেরা যে নিষেধ করা হয়েছে কোনো ব্যক্তি যেন কোমরে হাত দিয়ে সালাত আদায় না করে হম তাইলে কোমরে হাত দেওয়া এটা কখনো ঠিক কাজ নয় হজরত আসে কিন্তু এর ব্যাখ্যা দিয়েছেন যে তিনি বলেছেন এটা ইহুদিরা করে থাকে এটা তার ব্যাখ্যা যেটা আমরা হ্যাঁ আপনার পায়ে থেকে বুখারের মধ্যে হাদিস নম্বর তিন হাজার চারশত আটান্ন নম্বর হাদিস আট নম্বর যে মাকরু কাজ সেটা হচ্ছে সাদাল করা হুম এবং নামাজের মধ্যে মুখ ঢেকে রাখা এটাও হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে হজরত হাদিসের মধ্যে এসেছে তিনি বলেন নাহা যে রসুল আকরম নিষেধ করেছেন নামাজের মধ্যে সাদাল করতে এবং নিজের মুখকে ঢেকে রাখতে এই হাদিসটা আমরা দেখতে পাই হ্যাঁ আবু দাউদের মধ্যে হাদিস নম্বর ছয়শো তিয়াল্লিশ তিরমিজের মধ্যে তিনশত উনাশি নম্বর হাদিস ইমাম আলবানী রহমতুল্লাহ আলী এটাকে বিশুদ্ধ বলেছেন এখন কথা হচ্ছে সাদল কাকে বলে সেটা আমাদেরকে বুঝতে হবে সাদল মানে হচ্ছে যে একজন মুসল্লি তার দুই কাঁধের উপর কাপড় রাখা কিন্তু এমনি কাপড় দুই কাঁধের উপর রেখে ছেড়ে দিয়েছে আমার তো মাথার উপর আছে এটা যদি কাঁধের উপরে দেওয়া হয় দিয়ে এই দুই সাইড ছেড়ে দেওয়া হয় এটার নাম হচ্ছে সাদাল যেটাকে বলে নিয়ম হচ্ছে যদি এরকম কাঁধে রাখে তাহলে এরকম করে আপনার গুছিয়ে দিতে হবে এরকম লটকিয়ে রাখা যাবে না এটা হচ্ছে নিয়ম কেউ কেউ বলেছেন কোনো কাপড়কে লটকিয়ে দেওয়া যেন জমিনের সাথে লেগে যায় যেটাকে ইসবাল বলা হয় টাকনার নিচে চলে যায় এমনটা কেউ সাদাল বলেছেন কেউ কেউ যাই হোক এগুলা নামাজের মধ্যে নিষিদ্ধ নয় নম্বর হচ্ছে ইমামের আগে যাওয়া যাওয়া সেটাও কিন্তু মাকরু কাজ ইচ্ছাকৃত করলে নামাজ নষ্ট হয়ে যাবে রসুল আকরম সাহেব বলেছেন আমার একশা আহাদুকুম إذا رفع رأسه قبل الإمام أن يجعل الله رأسه رأس حمار أو يجعل سورته سورة حمار রসুল বলেছেন ওই ব্যক্তির কি ভয় হয় না হ্যাঁ যে যে ব্যক্তি ইমামের আগে নিজের মাথাটা উঠিয়ে ফেলে যে তার মাথাকে আল্লাহ গাদার মাথা বানিয়ে দেবেন না অথবা তার চেহারাকে গাদার চেহারা বানিয়ে দেবেন না হ্যাঁ এটা কি তার আশঙ্কা হয় না এই হাদিসটা আমরা দেখতে পাই বোখারের মধ্যে ছয়শো একানব্বই মুসলিমের মধ্যে চারশো তো সাতাশ নম্বর সুতরাং ইমামের আগে কোনো কাজ করা যাবে না দশ নম্বর যেই নিষিদ্ধ কাজ দশ নম্বর যে মাকরু কাজ যেটা আমরা বলতেছিলাম সেটা হচ্ছে তসবিক যেটা আরবিতে বলা হয় অর্থাৎ হুম আপনার কি আঙ্গুলের মধ্যে এরকম হ্যাঁ, ঢুকিয়ে দেওয়া এটাকে আরবিতে তসবিক বলা হয় এই কাজটা কিন্তু নিষিদ্ধ রসুল আকরমসাল্লাম এমনকি যে উজু করেছে এবং মসজিদ দিয়ে এসেছে সালাতের উদ্দেশ্যে তাকে এরকম করতে তিনি নিষেধ করেছেন যেটা আমি মোস্তাদাকে হাকিমের মধ্যে আমরা দেখতে পাই হ্যাঁ, আলবানী রহমতুল্লাহ এই হাদিসকে বিশুদ্ধ বলেছেন সুতরাং এরকম এক আঙ্গুলের ভিতরে আর এক আঙ্গুল ঢুকিয়ে দেওয়া যাবে না তাসবিক করা আপনার যাবে না সুতরাং এই নামাজের মধ্যে এই কাজটা নিষিদ্ধ যদি নামাজের আগে মসজিদে এসে সালাতের উদ্দেশ্য তাজবিক করা নিষিদ্ধ হয় তাহলে নামাজের মধ্যে নিষিদ্ধ অবশ্যই হবে সুতরাং এটা আমরা কখনো করতে যাব না কিন্তু অনেকে মনে করেন এটা অন্য সময় নিষেধ না এটা অন্য সময় নিষেধ না অন্য সময় কেউ যে তাসবিক করে এক আঙ্গুলে আঙ্গুলে ঢুকিয়ে দেয় তাহলে সেটা তার জন্য নিষেধ নয় এমনকি মসজিদে হলেও নিষেধ নয় নামাজের আগে ছাড়া কারণ হচ্ছে রসুল আকরমসাল্লাম জুলিয়েদাইনের ঘটনার মধ্যে এরকম করেছেন হ্যাঁ, তাহলে এটা নিষিদ্ধ হবে না এই কাজ অন্য সময় করা যেতে পারে কেউ ক্লান্তি লাগলে এরকম করতে পারে অলসতা লাগলে এগারো নম্বর যেটা মাকরু কাজ সেটা হচ্ছে চুল অথবা কাপড়কে আপনার বটে দেওয়া হুম ভাজ করে দেওয়া যেটা ইবনে আব্বাসের হাদিসের মধ্যে এসেছে যে তিনি বলেন উমিরের নবী ইসলাম ইসুদ আলা সাব আতি আহম ওলা ইয়াকুফাথাউ বাহু বা সারা যে রসুল আকরম সাল্লামকে নবী ইসলামকে আদেশ করা হয়েছে তিনি যেন ষাটটি হাড়ের উপর সিজদা করেন যেটা আগে আমরা আলোচনা করেছিলাম আর দ্বিতীয় কাজ হচ্ছে তিনি যেন কাপড়কে অথবা চুলকে গুছিয়ে না দেন অনেকে কাপড় কাপড়কে গোছানোর চেষ্টা করেন নামাজের মধ্যে চুলকে গোছানোর চেষ্টা করেন এটা নিষিদ্ধ এটা হাদিসটা আমরা বুখারের মধ্যে পাই হাদিস নম্বর আটশত পনেরো মুসলিমের মধ্যে পাই চারশত নব্বই সুতরাং এই কাজ করতে যাবে না কাফ বলতে আবার অনেকে উল্টে ব্যাখ্যা দিতে চান কাফ হচ্ছে সালাতের মধ্যে গুছিয়ে দেওয়া যে কাপড় একটা একটার সাথে গুছিয়ে দিলেন এটা হয়তো বা আপনি সেজে দিয়ে যাচ্ছেন তখন গুছিয়ে নিলেন যেন কাপড় নিচে আপনার লুটকে না যায় হুম এরকম যদি হয় হুম আপনার এরকম সব নিষিদ্ধ এরকম গোছানো ইত্যাদি বটে টটে দেওয়া এটা সালাতের মধ্যে কারণ এটা খুশু খুজুর বিপরীতে কারণ যেখানে মনোযোগ দরকার মনোযোগের বিপরীতে কিন্তু কেউ যদি আগে গুছিয়ে রাখে সেটা কিন্তু এই হাদিস বুঝায় না যে সেটা আপনি কি সেটার কারণে আপনার নামাজ নষ্ট হবে নামাজের ক্ষতি হবে এটা অনেকে উল্টো ব্যাখ্যা দিতে চান কারণ এটা নামাজের ভিতরের কথা বারো নম্বর যেটা মাকরু কাজে সেটা হচ্ছে যে আপনার খাদ্য এমন কোনো খাদ্য রেখে যেদিকে মন যায় সেটা রেখে অথবা প্রস্রাব হ্যাঁ, যে প্রেশার এটা রেখা অবস্থায় আপনি সালাত আদায় করবেন এটাও কিন্তু মাকরু কারণ রসুল আকরম সাল বলেছেন যে কারো নামাজ হবে না যদি তার খাদ্য উপস্থিত থাকে এবং সেই দিকে তার মনোযোগ থাকে এবং যদি এরকমভাবে সালাত হবে না কাউকে যদি এটা কিন্তু মাখরু খাদ্যের ব্যাপারে যেটা আমরা বললাম শর্ত আছে যে আপনার ওই দিকে মন যেতে হবে নতুবা খাদ্য আছে মন যায় না তাইলে কোনো সমস্যা নেই এবং আপনি খেতেও পারছেন এমন যদি হয় হুম এবং খাওয়া আপনার কাছেই আছে কিন্তু খাওয়া যদি উপস্থিত আছে কিন্তু সে রোজাদার অথবা সে আপনার ক্ষুধার্ত নয় হ্যাঁ এই কারণে সে খাচ্ছে না অথবা সে গরম হওয়ার কারণে খাচ্ছে না এমন অবস্থায় সালাদ পড়তে গেছে তাইলে এটা কিন্তু মাকরু হবে না সুতরাং বুঝে নিতে হবে আরেকটা হচ্ছে মলমূত্র যে চাপ যেটা সেটা যদি প্রতিরোধ করতে হয় বারবার ওইদিকে মন যায় তাইলে নিষেধ কিন্তু হালকা যদি চাপ দিয়ে সে যখন সালাতে সে ঢুকবে তখন আর এইদিকে মন যাবে না এরকম হলে এরকম হালকা চাপ নিয়ে সালাত আদায় করা যেতে পারে হম কারণ ওই যে চাপাচাপি করলে আপনিও প্রতিরোধ করতে যান এতে করে মনোযোগ নষ্ট হবে বিলায় এটাকে মাকরু বলা হয়েছে তেরো নম্বর যে কাজটা মাকরু সালাতের মধ্যে সেটা হচ্ছে আকাশের দিকে তাকানো কারণ রসুল আকরম সাহেব খাদিসের মধ্যে বলেন লাইন তাহিয়ান্না আকওয়ামুন ইয়ারফাউন আবসারহুম ইলা সামা ফি সালাতি আও লা তাতাফান্না যে যারা নামাজের সালাতের মধ্যে আকাশের দিকে তাকান হ্যাঁ যে তারা কি ফেরত আসবে না সেই অপকর্ম থেকে নাকি তাদের চোখগুলো উপড়ে ফেলা হবে এরকম ভাবে রসুল হুমকি দিয়েছেন হাদিসটি মুসলিম শরীফে আছে হাদিস নম্বর চারশত উনত্রিশ সুতরাং আমরা অবশ্যই এই যে মাকরু কাজগুলো তেরোটা বলেছি এগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব যেরকম নামাজ বাতিল করে যেগুলো সেগুলো থেকে বিরত থাকবো আল্লাহ আমাদেরকে নামাজকে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন ওসল্লাহ আলী মাহমুদ আলী